সূর্য পারে না তাপ দিতে মেঘমালা বৃষ্টি ঝরাতে সূর্য পারে না তাপ দিতে মেঘমালা বৃষ্টি ঝরাতে সূর্য পারে না তাপ দিতে মেঘমালা বৃষ্টি ঝরাতে চন্দ্র পারে না আলো দিতে সব কিছু তোমার হাতে সব কিছু তোমার হাতে খুঁটিহীনাই বিশাল আকাশকে জানি সাজিয়েছ মনোরম পরিবেশে তুমি খুঁটিহীনাই বিশাল আকাশকে জানি সাজিয়েছ মনোরম পরিবেশে তুমি রাতের আধারে জোনাকিরা জেলে সুশোভিত করে সব তোমার হুকুম পেলে ত্রুটিহীনায় বিশাল আকাশকে জানি সাজিয়েছ মনোরম পরিবেশে তুমি রাতের আধারে জোনাকিরা আলো জেলে সুশোভিত করে সব তোমার হুকুম পেলে হুকুমের গোলাম সবে হুকুমের গোলাম সবে সূর্য পারে না তাপ দিতে মেঘমালা বৃষ্টি ঝরাতে চন্দ্র পারে না আলো দিতে জোছনা হয়ে কালো রাতে সব কিছু তোমার হাতে সব কিছু তোমার হাতে কুহু কুহু পাখি ডাকে দিয়ে মেলে পাখা হাজার রঙে সাজে বাগানে হাজার শাখা কুহু কুহু পাখি ডাকে দিয়ে মেলে পাখা হাজার রঙে সাজে বাগানে হাজার শাখা নদী সাগরে ঝিনুক মাঝে দিলে কত দামি সব মুক্তামণি ঢেলে কুহু কুহু পাখি ডাকে দিয়ে মেলে পাখা হাজার রঙে সাজে বাগানে হাজার শাখা নদী সাগরে ঝিনুক লোক মাঝে দিলে কত দামি সব মুক্তামণি ঢেলে যা কিছু তোমার হাতে যা কিছু তোমার হাতে সূর্য পারে না তাপ দিতে মেঘমালা বৃষ্টি ঝরাতে চন্দ্র পারে না আলো দিতে জোছনা হয়ে কালো রাতে পারে না তাপ দিতে মেঘমালা বৃষ্টি ঝরাতে চন্দ্র পারে না আলো দিতে যোজনা হয়ে কালো রাতে সব কিছু তোমার হাতে সব কিছু তোমার হাতে সব কিছু তোমার হাতে সব কিছু তোমার হাতে সব কিছু তোমার হাতে